আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না তাই দিবরাতি করে যাব তারি সাধনা আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না তাই দিবরাতি করে যাব তারি সাধনা আমি আল্লাহ ছাড়া আমি যে পাপি আমি যে পাপি তাই হাত তুলেছি দরবারে তোমার তুমি যদি মাপ না করো জায়গা নাই আমার আমি যে পাপি তাই হাত তুলেছি দরবারে তোমার তুমি যদি মাপ না করো জায়গা নাই আমার তোমার করুণারি গুণে আমি হব মহিয়ান তোমার দয়ারি বরকতে আমি হব বলিয়ান আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না তাই দিবরাতি করে যাব তারি সাধনা আমি আল্লাহ ছাড়া আল্লাহ দিনে মাবুদ নাই ওরে আল্লাহ দিনে মাহবুদ নাই এই দুনিয়াতে সেই কথাটি মানলে পাবে ফল রাতে ওরে আল্লাহ দিনে মাহবুদ নাই এই দুনিয়াতে সেই কথাটি মানলে পাবে ফল রাতে কত পাপি তাপি পার হয়েছে তোমার করুণায় আমি যে পাপি পার করো সেই করুণায় কত পাপি পাপি পার হয়েছে তোমার করুণায় আমি যে পাপি পার করো সেই করুণায় আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না তাই দিবারাতি করে যাব তারি সাধনা আমি আল্লাহ ছাড়া